এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি Thank you. trying my best and saying it was a hard job. He said, Alhamdulillah, by the mercy of Allah subhanahu wa ta'ala, I tried. I recited one ayah from Surah Al-Baqarah, 143, ayah number 43, beginning of this ayah. And as a small hadith, I recited it for you, I tried it just. তেলাওয়াতকৃত আয়াতাংশে আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে সম্বোধন করে বলেন হে মোহাম্মদুর উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমি যেভাবে তোমাদেরকে তোমাদের জন্য শ্রেষ্ঠ কেবলা নির্ধারণ করে দিয়েছি তেমনিভাবে আমি তোমাদেরকে সকল নবীর উন্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি Allah subhanahu wa ta'ala fixed the the আর অন্য আয়াতে আল্লাহ ফকরবুল আলমিন কেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত এর মর্যাদা দিয়েছেন তার কারণ বর্ণনা করেছেন এখানের আয়াতেও একটা কারণ বর্ণনা করেছেন অন্য আয়াতেও কারণ বর্ণনা করেছেন তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি পরকালে হাসরের মাঠে তোমাদের কাছ থেকে একটা সাক্ষী আদায় করার জন্য behind me. Allah subhanahu wa ta'ala is the in other, other ayat in the Holy Quran. considering one the command that they are carrying, this command is weakness for the all other command that they are carrying for their body. This is the heart of the Ummah as the best Ummah among the Muslims. অন্যান্য আয়াতে আল্লাহ ফকরাবুল আলমিন আমাদের নবীকেও শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা দিয়েছে যেমন এক আয়াতে আল্লাহ বলেন এর মর্ম হল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন বরং তিনি তোমাদের রোহানি পিতা কারণ সমস্ত নবীগণই আপন আপন উম্মতের রুহানি পিতা হন সেই হিসাবে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম তোমাদের রোহানি পিতা তবে অন্যান্য নবীগণ যে আপন আপন উম্মতের রুহানি পিতা আর তোমাদের নবী যে তোমাদের রুহানি পিতা এর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হল অন্যান্য নবীগণকে আমি হতনে নবুয়তের মর্যাদা দান করি নাই একমাত্র তোমাদের নবীকে আমি হতনে নবুয়তের মর্যাদা দান করেছি And there is the other Ummah also saying in this world, there is a prophet. all other prophets they are the process from the they are measured, but no process they are being different than other process. All other prophets they are the real process, but the Prophet Muhammad sallallahu alayhi wa sallam, Allah gives special quality in being the seal of the prophet. This is the only given by Allah to Prophet Muhammad sallallahu alayhi wa sallam. On all other prophets, they are also father of the all ummah. They are the spiritual father for the ummah. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam, he is not as a physical father for any young man. The broad meaning of this ayah. But Rasulullah is a, fa- is a spiritual father for this ummah. Allah subhanahu wa ta'ala selected our Prophet, all other prophets, like the also father of the whole ummah, in that time, and our Prophet also is the father of our this ummah, but he is the seed of the Prophet, he is a special quality of Prophet Muhammad. এখানে আমাদের গভীরভাবে লক্ষ্য করার মতো ব্যাপার হল আমাদের নবীকে যে সর্বশেষ নবী বানাইছেন এই সর্বশেষ নবী হওয়াটা অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা হওয়ার কারণ হয় কিভাবে এর জবাব মুহাসিরিন একেরাম লিখেছেন যেভাবে কোন ডাক্তারের চিকিৎসার পরে অন্য ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকলে প্রথম ডাক্তার যেমন ভাবে শেষ ডাক্তার হতে পারেন না তেমনি ভাবে শ্রেষ্ঠ ডাক্তার হতে পারেন না ঠিক তেমনি ভাবে যে নবীর পরে আরো নবীর দরকার বাকি থাকে তিনি যেভাবে শেষ নবী হতে পারেন না তেমনি ভাবে শ্রেষ্ঠ নবীও হতে পারেন না পক্ষান্তরে যে ডাক্তারের চিকিৎসার পর আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক শিখতেননি ভাবে যে নবীর পরে আর কোন নবীর দরকার বাকি থাকে না তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও remain we have to go to the another doctor to get the full cureness. Then that doctor, first doctor cannot be the last doctor, he cannot be the best doctor, because there is a need remain to go some other doctor. Similar way, our Prophet Muhammad came finally, there is a lot of Ambiya came before. They, Alhamdulillah, tried their best, guide the human beings, treat them and spiritually, to guide them towards the Jannah, but there is a prophet time, this is Allah sending one of the another prophet. Finally, Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam came. After this Prophet Muhammad, there is no need remain to go to any other prophet or get any help or any spiritual advice. Because he will be the best prophet and he will be the seal of the prophet. Because after his treatment, there is no need remain that behind it, but the Ummah is the final prophet and he is the sufficient for the Ummah. সুতরাং আমাদের নবী যেমন ভাবে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তেমনি ভাবে এই নবীর উম্মত আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তাই আমার এতক্ষণের আলোচনার সারমর্ম হল আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত We are the best ummah of the best prophet. Because our Prophet is the best Prophet, He's the leader of the Prophet, He's the seal of the Prophet. we also have the Ummah of Muhammad Rasulullah. We are the best Ummah because we are the Prophet, follower of the best Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam. Allah give us the special quality to be a best Ummah among the whole world. এখন আমাদের বুঝার ব্যাপার আমাদের নবীকে আল্লাহ যত কারণে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এর মধ্যে একটা কারণ তাকে শ্রেষ্ঠ নবী বানাইয়া শ্রেষ্ঠ নবী হওয়ার মর্যাদা দান করেছেন এবার আমার আমরা মোহাম্মদুর উল্লাহ সাল্লামের উন্মতেরা আমাদেরকে আল্লাহ যত কারণে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এর মধ্যে একটা কারণ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যা পরকালে আল্লাহ প্রকাশ করবেন আর একটা কারণ অন্য আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন সেখানে আল্লাহ বলেন কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার এ আয়াতে আল্লাহ বলেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তোমাদেরকে আমি যত কারণে শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছি এর মধ্যে দুনিয়াতে প্রধান কারণ হল তোমরা হবে আল্লাহর পথে দাওয়াত দেনেওয়ালা কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাতলি নাস তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মত এজন্য যে মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মরুন আবিল মারুফ মানুষকে ভালো কাদের কথা বলবে আমিল মুনকার আর মানুষকে গোটা বিশ্বের মানুষকে তোমরা খারাপ কাজ করতে বাড়াবে Thank <clears throat> you. Gracias. পর্যায়ে উল্লেখিত আয়াতের মর্মে আমরা বুঝতে পারলাম আল্লাহ দুনিয়াতে আমাদেরকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন যে দায়িত্বের কারণে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্নত হওয়ার সৌভাগ্য দান করেছেন এই দায়িত্বটা হল গোটা বিশ্ববাসী মানব জাতিকে কল্যাণের পথে ডাকা যত রকমের ভালো কাজ আছে সেই ভালো কাজগুলির পথে তাদেরকে ডাকা আর সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য তাদেরকে আহ্বান করা এই কাজটাকেই আমরা সংক্ষেপে দুইটা শব্দের দ্বারা ব্যক্ত করে থাকি সেটা হল দাওয়াত ও তবলিগ He says Allah subhanahu in another way, he explaining responsibility of the Ummah are two basically Allah mentioning in the ayah. يأمرون بالمعروف وتنهون عن المنكر. So enjoying from the good and forbidding from the evil. And this is the summary of these two words, which are called Dawa and Tabligh. These two words also indicated to you the reason of this ayat, why Allah created this ummah as the best ummah, and Allah gives this higher responsibility and higher position to that. এক কথায় দাওয়াত তবলিগের দায়িত্ব পালনের জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন because of the expense of the da'wah, Allah made us among the best ummah and follower of the best Prophet Muhammad. দাওয়াত শব্দের অর্থ ডাকা আর তবলির শব্দের অর্থ পৌঁছাইয়া দেওয়া ভাবে আল্লাহর পথে ডাকা এবং আল্লাহর কথা আল্লাহর বন্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়াকে তবলিগ বলে সুতরাং দাওয়াত তবলিগের অর্থ হল বিশ্ববাসী মানুষকে আল্লাহর পথে ডাকা এবং বিশ্ববাসী মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছাইয়া দেওয়া is the da'wah and the tabligh. Da'wah means calling people towards Allah subhanahu wa ta'ala. Tabligh means convey the message to each and every individual. This is the main duty for this ummah. We have to call the people towards Allah and we have to convey the message which is coming from Allah subhanahu wa ta'ala to each and every individual. এখন প্রশ্ন দাঁড়ায় যে এই দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালনের জন্য আল্লাহ আমাদেরকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কেন তার কারণ হল পূর্ববর্তী কোন নবীর উম্মতেরা এই দুনিয়াতে দাওয়াত ও তবলিগের দায়িত্বটাকে ধরে রাখতে পারেনি যে কারণে আগের আমলে আল্লাহ ফকরাবুল আলমিন দাওয়াত তবলিগের দায়িত্বটা শুধুমাত্র নবীদের দ্বারা পালন করাইতেন কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী তারপরে যেহেতু আর কেউ নবী হবেন না সুতরাং আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে দাওয়াত তবলিগের কাজ ধরে রাখার জন্য কোন নবী পাঠাবার ব্যবস্থা নাই তাই এই দায়িত্বটা শুধুমাত্র এই নবীর উম্মত পালন করবে এই জন্য এই নবীর উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে because they fulfill their duties, they cannot fulfill their responsibility as a ummah of the Prophet to convey the message to each and every individual. They cannot fulfill their duty because they are not able to do it proper way. But Allah subhanahu wa ta'ala there is a special quality for this ummah to fulfill the duty of Anbiya alayhi salatu wasalam. This is give us the opportunity in the ummah of Muhammad Rasulullah Sallam we fulfill the same duty which was Allah fulfilled by the Anbiya alayhi salatu wasalam. Because of this reason, Allah gave us the job of Anbiya. Israel made us among whole Ummah, and the best Ummah, among follower of that Muhammad Muhammad এই কারণেই দাওয়াত তবলিগের কাজকে তবলিগি জমাতের পরিভাষায় নবীওয়ালা কাজ বলা হয় This is a da'wah We are saying this is a work of Anbiya, it was the work of Prophet Muhammad sallallahu alaihi wasallam কারণ দাওয়াত তবলিগের কাজ আর কোন নবীর উম্মত করতে পারেনি সর্বযুগের সকল নবীগণই শুধু করেছেন সর্বযুগের সকল নবীগণ যে দাওয়াত তবলিগের কাজ করেছেন কোন উম্মত করতে পারেনি এই কাজটাই মোহাম্মদুর রসুল্লাহর উম্মতকে কেয়ামত পর্যন্ত করতে হবে এই জন্য এই দাওয়াত তবলিগের কাজ একমাত্র নবীগণের কাজ আমরা নবী না হওয়া সত্ত্বেও নবীগণের এই দায়িত্ব পালন করে যেতে হবে এই জন্যই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত হওয়ার মর্যাদা দান করেছে oh, In this Ummah that is the capacity and ability they can fulfill the duty of Prophet Muhammad sallallahu alayhi wasallam because after Prophet Muhammad no poor prophet will come. He is the last prophet. But one of the prophet will continue until Qiyamah, until the last person are coming before Qiyamah. He said, this is the duty of Prophet Muhammad sallam, and duty of all other Anbiya alayhi wasallam. Because we are fulfilling the duty of Anbiya, this year Allah give us this best position and higher position, and Allah give us tawfiq to fulfill the duty of Anbiya alayhi wasallam. This is called the best ummah. এখন প্রশ্ন হল এই দাওয়াত তবলিগের কাজ এই উম্মতের সবাইকে করতে হবে না কিছু দলে কিছু লোকে করলে সকলের পক্ষ থেকে আদায় হবে এই ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অর্থাৎ হে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মতেরা তোমাদের মধ্য থেকে অবশ্য অবশ্যই একটা দল তোমাদের মধ্য থেকে একটা দল এমন থাকা দরকার যারা দুনিয়ার মানুষকে আল্লাহর কথা পৌঁছাইবে দুনিয়ার মানুষের কাছে আল্লাহর বিধিবিধান পৌঁছাইবে এবং আল্লাহর আল্লাহর পথে দুনিয়ার মানুষকে ডাকবে অর্থাৎ আল্লাহর দাওয়াত তবলিগের কাজ এই উম্মতের একটা দল যদি আদায় করে তাহলে তাদের কারণে আল্লাহ গোটা উম্মতকেই শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করে দেবে This or among the Ummah there will be some group that can fulfill their duty and because of fulfilling their duty all other Ummah they get the same position. And he said that Allah mentioning in that ayat, وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ There should be one group of the people among behalf of the whole Ummah. They have to be 24 hours ready to complete their duty. If they fulfill their duty behalf of the whole Ummah, Allah gives the same position for the whole ummah because of their effort. This is a great mercy of Allah subhanahu wa ta'ala. যেমন ভাবে কোরআন হাদিসের এলেম শিক্ষা করা মুসলমান উম্মতের জন্য ফরজ কিন্তু সকলের জন্য নয় একদল আদায় করলে গোটা উম্মতের পক্ষ থেকে তা আদায় হয়ে যায় ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের মানুষকে দাওয়াত তবলিগের কাজ করা গোটা বিশ্বের মানুষের মধ্যে এই উম্মতের জন্য ফরজ কিন্তু এক দলে আদায় করলে গোটা উম্মতের পক্ষ থেকে আদায় হয়ে যায় Giving the example like seeking the knowledge, learning the knowledge of the Quran, Hadith, the first for each and every individual. But there are two India. In general, 100% Muslims, they have to learn the basic knowledge. Among them, there should be some specific people, they will be the specialist in this knowledge. If they perform their duty, it is on the behalf of the whole Ummah, they can fulfill their duty as the Ummah of Muhammad Rasulullah. Similar way, among these people, there is some special group. They will complete their duty 24 hours to convey the message to each and every individual. If they fulfill their duty, it is on the behalf of the whole Ummah. Allah forgiven all of them if they complete their duty to reach the message to each and every individual. আমরা সকলেই জানি কোরআন হাদিসের এলিম শিখা এবং শিক্ষা দেওয়ার ফরজ দায়িত্বটা যেমন ভাবে একদল হকানি উলামায় কেরাম গোটা উম্মতের পক্ষ থেকে পালন করে যাচ্ছেন ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের মানুষের মধ্যে দাওয়াত তবলিগের দায়িত্বটাও একটা সুনির্দিষ্ট দল পালন করে যাচ্ছেন Rasulullah, the Quran, Hadith. There are some selected people they call ulama. and fuqaha. They're trying their best how to understand the Quran, Hadith and convey this message to each and every individual. Similar way, there should be some people they will fulfill the duty of the da'wah. They can convey this message to each and every individual. If they fulfill their duty proper way, they get the same higher position like others they are doing the work. The ulama, they fulfilling their duty, they complete their duty, fulfill the need of the ummah, Similarly, we want groups of the people to convey the message to each and every individual. They can fulfill the duty on behalf of the whole ummah. বর্তমান দুনিয়াতে দাওয়াত তবলিগের কাজ যে একটা সুনির্দিষ্ট দলের দ্বারা পালন হচ্ছে এই দলের মাধ্যমে দাওয়াত তবলিগের কাজে গেলে ছয়টা পয়েন্ট এর পালন করতে হয় যেই ছয়টা পয়েন্টকে বাংলা ভাষায় ছয় উসুল বলা হয় আপনারা ইংলিশে সিক্স পয়েন্ট বলেন কিনা আমি জানি না কোন কোন আরবিয়ানরা সিত্তা সিফাত বলে বাংলায় বলে ছয় উসুল উর্দু ভাষায় বলে চেবাতি এই ছয়টা কথা এর মাধ্যমে সারা বিশ্বে দাওয়াত তবলিগের কাজ চলছে Each and every individual who the six point. Let's say the six point, six usul, छह usul, whatever the different language, sifat sitta in Arabic, but the purpose are same. We have points to complete our duty as a follower of Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. This is the main method how to convey the message to others. এই ছয় উসুলের প্রথম উসুল হইল কলেমা দ্বিতীয় উসুল নামাজ তৃতীয় উসুল এলম অজিকির চতুর্থ উসুল একরামুল মুসলিমিন পঞ্চম উসুল সহিনিয়ত ছয় নম্বর উসুল নফর ফি সাবিল্লা And repeating the six points, number one is the kalima, tawheed. And number two is the salat. Number three, ilm al zikir. Number four, ikram al muslimin. Number five the tasyaniyya. Number six, khuruj fi sabilillah. এই ছয়টা কথা এর ভিত্তিতে বর্তমান দুনিয়াতে যে দাওয়াত তবলিগের কাজ চলছে এতে অনেকের এই ছয় কথা বুঝে না আসার কারণে এই কাজের সাথে জড়িত হতে ইতস্তত করেন এমনকি অনেকে সমর্থন দিতে ইতস্তত করেন কেউ কেউ বিরোধিতাও করেন যে এই ছয় কথা তো ইসলামের কথা নয় এই ছয় কথা তো মন গড়া বানানো কথা এমন কথা বলে থাকেন Then he's saying some people among the Sunnah, they have so many confusions. They say, from where we getting the six point? It is not directly coming from the Quran Hadith. This is in the supporting this work. Sometimes they have some misunderstanding. They're going to agree this work also because they doesn't know the reality of the six point. It's how we can understand this six point from the Quran Hadith is a very important issue today in front of a lot of ummah, lot of people of the Muslimin. We should clarify this six point from the Quran Hadith. They can understand the purpose of the work. কাজে আমরা প্রথমে বুঝে নেব বর্তমান দুনিয়াতে যে তবলিগের দাওয়াত তবলিগের কাজ চলছে ছয় কথার মাধ্যমে এই ছয় কথার কোনো একটি কথা কোরআন হাদিস বহির্ভূত কিনা প্রথম নম্বর কলেমা আমরা সবাই জানি কলেমা কারো মন গড়া বানানো নয় এটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত দুই নম্বর উসুল নামাজ তাও কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত তিন নম্বর রসুল এলেম ও জিকির এটাও কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত চার নম্বর রসুল একরামুল মুসলিমিন এটাও কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত পাঁচ নম্বর উসুল সহিনিয়ত এটাও কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত ছয় নম্বর উসুল নহরফি সাবিল্লাহ এটাও কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত কোন উসুলটা কোরআনের কোন আয়াত এবং রাসুলের কোন হাদিস দ্বারা প্রমাণিত সবিস্তারে আলোচনা করতে গেলে এই সীমিত সময়ে সম্ভব হবে না সুতরাং শুধু আমরা এতটুকু মনে রাখি যে ছয় উসুলের প্রত্যেকটা উসুল সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত After of this question, many people understand this is the maybe something coming new, man-made, six point. He said, no, it's a misunderstanding. Each and every point coming from the There's so many ayat mentioning about the Tawheed. salat. there are so many ayat from the Quran, Hadith about salat in detail. Ilm or Zikir, it is also proven by the Quran. So many ayat and Hadith is there. Similar way, Ikram al-Muslimin, so many ayat of the Quran and Hadith is there. Tafsir Niyah, each and every, and Tabligh Qurud fi Sabilillah. Lot of ayat proving this point. It's why today, this short period of time. But discussing over the each point, grouping by the Quran and Hadith. But we have to know, in conclusion, each and every point is mentioning by the Quran, grouping by the Quran and Hadith. এই সহিসুলের ভিত্তিতে যে দাওয়াত ও তবলিগের কাজ সারা দুনিয়াতে চলছে এই সহিসুল যাদের বুঝে আসে না তারা আরেকটা প্রশ্ন করে থাকেন সেটা হলো ইসলাম ধর্মের ভিত্তি হলো পাঁচটা আর তবলিগের উসুল ছয়টা সুতরাং ইসলামের সাথে পাঁচ ভিত্তিওয়ালা ইসলামের সাথে এই ছয় বেনাওয়ালা তবলিগের কোন সম্পর্ক নাই Then questioning some other way also they say, from there, from where they are getting the six point. We know in Islam the five pillar of the Islam, and the five is there. From where they are getting the six? There is no connection between the Tabligh and real Islam. It is something new they are coming from somewhere else. কাজেই এই ধরনের প্রশ্ন যদি কারো মনে থাকে যে ইসলামের ভিত্তি পাঁচটা আর তবলিগের উসুল ছয়টা কাজেই এই ইসলামের সাথে এই তবলিগের কোনো সম্পর্ক নাই তাহলে তাদের জন্য বোঝার দরকার ইসলামের পাঁচটা হইল ভিত্তি বুনিয়াদ ফাউন্ডেশন আর তবলিগের এই ছয়টা জিনিস হইল এই ছয়টা পয়েন্ট ছয়টা দায়িত্ব কর্তব্য কোনো জিনিস কোনো জিনিসের ফাউন্ডেশন এবং তার কর্মসূচি এক হতে পারে না সুতরাং একটার সাথে আর একটার কোনো সংঘর্ষ নাই ইসলামের পাঁচ বেনার সাথে তবলিগের ছয় উসুলের কোন বিরোধিতা নাই Five pillar of Islam, that's the foundation of the building. in a totally separate issue. And this is the sixth point, method of the amal, how to perform the duty of the ummah of Muhammad Rasulullah six quality needed. This is method of the amal and foundation of the building to the two issue. There is no contradiction in between the five pillars of Islam sixth of the Tabligh Because some people, they have misunderstanding. This way they are having the question. There is no relationship between the Tabligh and pillar of Islam. It's a wrong idea. You see, you have to understand. Five pillar of Islam, that means foundation of the deen. And this six point, the method of our amal. How to fulfill our duty as the Ummah of Muhammad Rasulullah and duty of the Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam. By this six point, we can fulfill our duty. তারপরও যারা সহিসুলের তবলিগ যাদের বুঝে আসে না তারা আরেকটা প্রশ্ন করে দেখেন যে ইসলামের পাঁচ বেনা যদি ভিন্ন কথা আর তবলিগের সহিসুল যদি ভিন্ন কথা হয়ে থাকে তাহলে ইসলামের পাঁচ বেনার প্রথম দুইটা কলেমা এবং নামাজ তবলিগের সহিসুলে ঢুকানো হইল কেন আর ইসলামের পাঁচ বেনার বাকি তিনটা রোজা হজ জাকাত তবলিগের সহিসুল থেকে বাদ দেওয়া হইল কেন Maybe there is some other question will come in the pillar of Islam there is a file, but among them four is there. Salat, Kalima and Salat, every is in six points. Two is there. And some other three and not is there. Zakat, Hawaj and fasting. And this one is six point and the two points already is there from the pillar of Islam, but there is some additional work. So there is no any contradiction, there is no any misunderstanding. There is no any difference in between the pillar of Islam and the part of the quality of the Tabligh. You have to understand and make it এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে সেটা হলো ফয়সুলের তবলিগ করার জন্য একটা ব্যবস্থা আছে চল্লিশ দিনের চিল্লায় যাওয়া কমের মধ্যে চল্লিশ দিনের চিল্লার মাধ্যমে সয়ুসুলের তবলিগের কাজ করা হয় এই চল্লিশ দিনের চিল্লা সম্পর্কেও যারা সয়ুসুলের তবলিগ যাদের বুঝে আসে না তারা প্রশ্ন উত্থাপন করেন যে এই সয়ুসুলের তবলিগওয়ালারা চল্লিশ দিনের চিল্লা পাইল কোথায় There is so many other questions. Among them, another question also. If you are to learn the Dawat and Tabligh in this war, you have to spend at least 40 days. They say, from where are you getting the 40 days? When the limit is coming? There is something else there is no in the Quran hadith about the 40 days. Why are you adding this 40 days, the limit of time? We have to learn the word. There is another question also arriving from some of you. এই ব্যাপারে বিস্তারিত আলোচনার সময় আমার হাতে নাই সংক্ষেপে শুধু এতটুকু বলছি এক হাদিসে উল্লেখ আছে হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আমার উম্মতের যে ব্যক্তি একাধারে চল্লিশ দিন পর্যন্ত ইমামের সাথে তকবিরে উলা পাইয়া পাঁচ ওক্তের নামাজ জমাতের সাথে পড়বে এটা কি চল্লিশ দিনের একাধারে চল্লিশ দিনের মেহনত নয় এইরকম রকম একাধারে চল্লিশ দিনের মেহনত দিনের কাজে যে করবে আল্লাহ রসুল সাল্লু আলহিম বিভিন্ন হাদিসে এই লোকটার জন্য একাধারে চল্লিশ দিন পর্যন্ত ইমামের পিছনে তকবিরে উলা পাইয়া পাঁচত্বের নমাজ জমাতে পড়নেওয়ালার জন্য যতগুলি পুরস্কারের উল্লেখ করেছেন এর মধ্যে একটা পুরস্কার হলো মুনাফিকের দপ্তর থেকে তার নাম খারিজ করে খাটি মুমিনের দপ্তরে তার নাম লেখাই দেওয়া saying there's a lot of proof in the hadith. For example, one of them is saying like Rasulullah صلى لله أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان براءة من النار وبراءة من النفاق. There are so many examples in the hadith. One of them is mentioned in this hadith. Rasulullah is saying, if someone 40 days continuously, 200 salat, praying behind the imam with takbirullah, there's a lot of benefits there. Among them, two are mentioned in this hadith. Baratun minan nar, baratun minan nifam. One of them, Allah subhanahu wa ta'ala give him status. He will be the complete believers and take out his name the list of the munafiqeen. The great benefit because of the 40 days performing the salat behind the imam with takbirullah. In similar way, a lot of other hadith, there is a benefit if someone working for the deen of Allah 40 days continuously, lot of benefit will come. His more of Imam will be achieving by the 40 days এখানে দেখা গেল এই রকম চল্লিশ দিনের মেহনতের ফলে দুনিয়াতে চল্লিশ দিনের মেহনত করেনেওয়ালার পুরস্কার হলো সে খাঁটি মুমিনের অন্তর্ভুক্ত হতে পারে আর আখেরাতে এই রকম চল্লিশ দিনের মেহনতের পুরস্কার সে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতের অধিকারী হতে পারে number one Allah will complete his iman, take out his name from the list of the monasteries in this world, and hereafter Allah will save him from the hellfire. চল্লিশ দিনের একাধারে চল্লিশ মুমিনের মেহনতকেই পরিভাষাগত ভাবে চিল্লা বলা হয় এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে একাধারে দিনের মেহনত একাধারে চল্লিশ দিন পর্যন্ত করা এটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত সুদা কথায় এই ছয় উসুলি তবলিগের চল্লিশ দিনের চিল্লা পরিষ্কার হাদিসের দ্বারা প্রমাণিত Then he's also we are using the, the word of Killa, 40 days together, struggling and mujahada. It is proving by the এই মর্মেই আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে বলেন স্মরণ করো তোমরা সেই দিনের ঘটনা যখন আমি হজরত মুসা আলহিসামকে একাদারে দিনে রাতে চল্লিশ দিনের দিনই মেহনত করার জন্য নিয়ে গেছিলাম মুসা আলহিস 40 continue the effort needed so he get eligible to get the message from Allah subhanahu wa ta'ala. He said for number 40 also mentioning over there. He said 40 days is some course, short course is there mentioning in several ayat in the Holy Quran. অনুরূপভাবে প্রত্যেকটা মানব সন্তান যখন তার মায়ের গর্বে যায় বাবার শরীরের এক বিন্দু পানি আর মায়ের শরীরের এক বিন্দু পানি একত্র হয়ে মায়ের গর্বে পৌঁছার সাথে সাথেই আল্লাহ একজন ফিরিস্তা পাঠিয়ে দেন দুই ফুটা পানি দিয়া একটা মানুষের শরীর গঠন করার জন্য ফিরিস্তা সেই দুই ফুটা পানির মধ্যে একাধারে চল্লিশ দিন মেহনত করার ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয় আরো চল্লিশ দিনের মেহনতের ফলে রক্ত গুস্তে পরিণত হয় আরো চল্লিশ দিনের মেহনতের ফলে গুস্তের ভিতরে হাড্ডি গজায় আরো চল্লিশ দিনের মেহনতের ফলে তার মধ্যে রুহু আসে আরো চল্লিশ দিনের মেহনতের ফলে তার অঙ্গ প্রত্যঙ্গ গজায় আরো চল্লিশ দিনের মেহনতের ফলে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয় আরো চল্লিশ দিনের মেহনতের ফলে সে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে বের হয়ে আসে number of 40 is the excellent number. He said each 40 days has special effect. Like one drop of the semen from the father side, another drop of the semen from the mother side. They combinedly going to the womb of the mother. After They are coming, going to the blood. Another 40 days going to the flesh. Another 40 days the bone will come. Another 40 days they are able to get something. They, all the shape of the body are coming. Another 40 days they are able to tolerate all the environment in this world. This way each 40 days change are coming. This 40 days is tremendous havoc in the world. This way 40 days is someone spending in the path of Allah. নামাজ এর দ্বারা পরিষ্কার হয়ে গেল যে একাধারে চল্লিশ দিনের মেহনতের একটা সুফল আছে এই একাধারে চল্লিশ দিনের মেহনতের সুফলটা সঠিকভাবে পাওয়ার জন্যই তবলিগ জমাতে চল্লিশ দিনের চিল্লার ব্যবস্থা করা হয়েছে And tremendous reward and reward and special gift to Allah subhanahu wa ta'ala. This is someone spending in the path of Allah under the commandments of Allah shown by Rasulullah under the Amir, then insha'Allah he will get changed his life because of the 40 days spending in the path of Allah. এই চল্লিশ দিনের চিল্লায় যাওয়ার সময় কলেমা বাদ দিয়ে গেলে চলবে না প্রতিটি মুহূর্তে কলেমার সাথে থাকতে হবে Question is there, in these 40 days, continuously we have to have quality of the oneness of Allah, the kalima. Without kalima, you cannot live our life, even the one moment, one second. This is 40 days, we have to take care, carry the quality of La ilaha illallah, the oneness of Allah is mandatory. কাজেই মুসলমানের চিল্লাত চল্লিশ দিনের চিল্লাত কলেমা বিবর্জিত হতে পারে না এই জন্য চল্লিশ দিনের চিল্লার সৈফুলের প্রথম কলেমা সাব্যস্ত করা হয়েছে This is the reason because without Iman you cannot do the effort of the deen. This is the basic mandatory for fundamental. This is a 40 days continuously. You have to put some effort how to strengthen your Iman. He said without work of the Iman you cannot spend the 40 days. This is the first quality in the 40 days. এবার বলেন চল্লিশ দিনের ভিতরে মুসলমানের উপর কোন নামাজ ফরজ হয় কিনা যদি বলেন ফরজ হয় তাহলে পাঁচ বেলার নমাজ বাদ দিয়েও চল্লিশ দিনের চিল্লা হতে পারে না second question also about the quality number two second quality second point if there is a possibility you can spend forty days without সালাদ answer is no it's not possible if you second quality in এই চল্লিশ দিনের চিল্লায় যিনি যাবেন তিনি যদি ধনী না হয়ে থাকেন তাহলে জাকাত তার উপর ফরজ হবে না এই জন্য চল্লিশ দিনের চিল্লায় জাকাতকে বাধ্যতামূলক পয়েন্ট বলা হয়নি If someone was rich, they are not eligible to pay the zakat. There is no any this amount of money in his hand. This is someone spending 40 days for the work of the, they are not necessary to pay the zakat. This is cannot be the one point of the six point in the spending time in the path of Allah subhanahu wa ta'ala. ঠিক তেমনি ভাবে চল্লিশ দিনের চিল্লায় যিনি যাবেন তিনি যদি হজ করার সামর্থ্য না রাখেন তাহলে তাকে হজ করার জন্য বাধ্যতামূলক নির্দেশ দেওয়া যাবে না এই জন্য রোজা হজ জাকাত এই তিনটা পয়েন্টকে ছয় উসুলের অন্তর্ভুক্ত রাখা হয়নি Similar way about the Hajj, if someone is spending 40 days in the path of Allah, There is no mandatory, there is no command from Allah subhanahu wa ta'ala to go to Hajj. Because this is the depend on the, his capacity and ability. If there is this kind of amount of money, you can go to the house of Allah subhanahu wa ta'ala. You see, a form of the deen is very simple, very easy. You see, in the 40 days, spend the time in the 40 days in the Qilla, there is no mandatory to perform the Hajj. এবার প্রশ্ন জাগে তাহলে তিন নম্বর উসুল এলেম ও জিকির সাব্যস্ত করা হলো কেন এই এলএমআর এর হলো ইসলামী শরীয়তের জ্ঞান ইসলামী শরীয়তের জ্ঞান পরিপূর্ণভাবে হাসিল করা সমস্ত মুসলমানের জন্য ফরজ নয় কিন্তু নমাজ রোজা উজু গোসল কলেমা কালাম পাক না পাক হালাল হারাম এই জ্ঞানগুলি হাসিল করা সমস্ত মুসলমানের জন্য ফরজ এই ব্যাপারে সতর্ক না হলে অন্য মানুষকে আমার ফরজ আমি না আদায় না করলে আমার কলেমা আমি দুরুস্ত না করলে আমার উজুগুসল আমি দুরুস্ত না করলে আমার ইসলামী জিন্দগি আমি দুরুস্ত না করলে অপরকে দাওয়াত দিয়ে আমি নাজাত পাবো না এই জন্য আমার জীবনে যে সমস্ত জিনিস শিকা ফরজ এটা আমার উপর বাধ্যতামূলক করে দেওয়ার জন্য এলএমকে আর আল্লাহকে স্মরণ না রাখলে এলেম কোনো কাজে আসবে না এই জন্য এলেমের সাথে সাথে আল্লাহর জিকিরকে তিন নম্বর পয়েন্ট সাব্যস্ত করে দেওয়া হয়েছে And this is the reason also number three. Point number three, they say, ilm or zikir. Why? Without basic knowledge, we cannot practice the deed. We cannot perform our salat, we cannot make our wudu and ghusl. This is the basic knowledge mandatory for each and every individual. This is third point is very important for each and individual. We have to learn the knowledge. Mainly they are scholar and martial master specialist in the aim. These are some limited people. But the basic knowledge is found for everybody. This why this is the number three quality in the six point. We have to learn the basic knowledge. And knowledge also cannot benefit us if there is no remembrance of Allah. If we remember Allah subhanahu সুতরাং একদল মানুষ একই নিয়মে একই কর্মসূচি দায়িত্ব পালন করার জন্য একসাথে যখন চলাফেরা করবে স্বাভাবিকভাবেই একজনের চলাফেরার কারণে আরেকজনের কষ্ট হতে পারে একজন আরেকজনকে যথাযথ মর্যাদা না দিতে পারে যদি না হয় এরকম যদি হয় যে আমি যাদেরকে নিয়ে চিল্লায় গেলাম আমার ব্যবহারে যদি তাদের কষ্ট হয় অথবা তাকে আমাকে আমাকে তাকে যতটুকু মর্যাদা দেওয়ার কথা ছিল আমি যদি তাকে ততটুকু মর্যাদা দেই না তাহলে আমাদের পরস্পরের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হবে মনোমালিন্যের সৃষ্টি হলে দাওয়াত তবলিগের কাজ অন্যের কাছে করবো দূরের কথা নিজেরাই একসাথে চলতে পারবো না এই জন্য চার নম্বর একরামুল মুসলিমিনের পয়েন্ট রাখা হয়েছে There is reason is saying number one, six, no, six point, there is among the number four, is the Ikram al Muslimin. Because this is the team-wide work. This is the not individual, the collective work. If you go to the Jamaat, three, four or ten brothers, then you have to fulfill the right of each other. And you have to respect for each other. If there is no respect, no fulfill the right for each other, how we can work together? How we can live together? This is performing the duty, the necessary to fulfill the right of the believers, right of the your neighbor or your colleague, whatever you are working at the team-wise or the group-wise. This is a Ikramul Muslimi. You cannot practice the Dawah until unless you have to practice the Ekramul Muslimi. Let me respect to each other and fulfill the right of each other. If there is no fulfilling the right among ourselves, then there is a dispute is there, how we can convey the message to others? So we have to make love and mahabbah among ourselves, then we can work together as Ummah Muhammad Rasulullah and convey the message to others, then we can fulfill the duty in 40 days with ikram. Without ikram, it's not possible. এই জন্যই হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন মাল্লাম ইয়ারহাম সগিরানা ওয়ালাম ইউয়াক্কির কাবিরানা ফালাইসা মিন্না যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করবে না আর বড়দেরকে সম্মান করবে না সে আমাদের দলভুক্ত হতে পারবে না Otherwise, he cannot consider the Ummah of Muhammad Rasulullah. You have to love and affection for the younger. And you have to have respect for your elder. And you have to have for this segment you have to obey the advice from the ulama. This three quality must be in a Muslim. If there is no three quality among the Muslims, he cannot but true follower of Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam in the one portion of the Ikram also. মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের এই হাদিসটা মানুষের সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করার একমাত্র চাবিকাঠি যে মানুষের সমাজে একরাম থাকবে না ছোটদের প্রতি স্নেহ এবং বড়দের প্রতি সম্মান থাকবে না এই সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না সুতরাং তবলিগ যেহেতু বিশ্বজুড়া একটা দাওয়াতের কাজ সুতরাং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তবলিগের ছয় উসুলের মধ্যে একরামুল মুসলিমিন একটা উসুল সাব্যস্ত করা হয়েছে The same purpose of the whole human being, they're looking for the peace and tranquility. How to create the peaceful environment. This is the need of of the whole mankind today. People are looking for. He said the effort of the deed, it is the one important quality. In sixth quality, trouble Muslimi. If we have love and affection for the younger and respect for the elder, this way we can create the peaceful environment who is in need of the whole mankind. is this is the work of da'wah worldwide. Where the Ummah of Muhammad Rasulullah Rahmatullah Alameen is getting mandatory for us. We have to follow the Iqam. Rasulullah to create the peaceful environment for the whole mankind. অনেক মানুষ সমাজে দুনিয়াতে শান্তির জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে অনেকে অনেক ভালো কাজ করে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয় সমাজের কাছে মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য এই রকম নিজের জনপ্রিয়তা লাভের জন্য যারা সামাজিক শান্তি প্রতিষ্ঠার কাজ করে এরা পরকালে জাহান্নাম ছাড়া কোনো পুরস্কার পাবে না তাই তবলিগিরা যেন দাওয়াত তবলিগের কাজ করেও পরকালে জাহান্নাম কামাই না করে জনপ্রিয় হওয়ার জন্য নয় মানুষকে সন্তুষ্ট করার জন্য নয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেন কাজগুলি করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজ করার নাম সহিনিয়ত এই জন্য পাঁচ নম্বর উসুল সাব্যস্ত করা হয়েছে সহিনিয়ত is the reason behind the heat quality. Fifth point, because we have to do everything only for the sake of Allah. Because lot of good effort, good action, or good things going on, they are mashallah, a lot of people, they're helping each other, they're doing a lot of good things for others, to benefit others, but there is no intention for the sake of Allah. No sincerity is there because of name and fame, or they can be beloved to the people. Mashallah, they get the higher status in this world. This is they're doing a lot of good things for the people. If they are people, in the day of Jahannam, judgment, they will go to the Jahannam because they know in sincerity for the sake of Allah subhanahu wa ta'ala. He say in the Jamaat, in this world, we have to have sincerity. He said tafsir niyyah is the fifth quality is there. Then we can save ourselves in the day of judgment from the hellfire In similar way we have to do everything for the sake of Allah, get the barakah and rahmah and barakah from Allah subhanahu wa ta'ala. This way sincerity, tasheer, niyah is very important sifat in this path of Allah. This way this is the fifth point in the path of Allah subhanahu wa ta'ala tasheer, niyah. এই জন্যই সহি হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাম বলেন ইন্নামাল আমাল বিন নিজাত যার সারমর্ম হল ভালো আমল সহিনিয়তে করলেই আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে ভালো আমল সহিনিয়তে না করলে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না করলে ভালো আমলেরও কোন পুরস্কার পরকালে আল্লাহর কাছে পাওয়া যাবে না They're not doing only for the sake of Allah, they're not getting any benefit. This is very mandatory, very important question here. Condition. Anything we should do only for the sake of Allah subhanahu wa ta'ala is considered as ibadah. This way, without the good intention, without the sincerity, we cannot get any benefit. This is a very important issue, the niyyah for each and every action of the believers. এই জন্যই এক হাদিসে রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন হাসরের মাঠে এক শ্রেণীর শহীদকে জিজ্ঞাসা করা হবে তোমরা দুনিয়ার জীবনে কি আমল করেছ তারা বলবে হ্যাঁ আল্লাহ তোমার রাস্তায় লড়াই করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছি আল্লাহ ফকরাবুল আলমিন ফিরিস্তাকে বলবেন এই ফিরিস্তার পায়ে লোহার জিঞ্জির দিয়ে বান্ধ এবং উল্টা হেসরাইয়া জাহান নামে নিয়ে যাও শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে তোমার রাস্তায় লড়াই করে প্রাণ বিসর্জন দিলাম জাহান নামে যাবো কেন আল্লাহ বলবেন তুমি লড়াইয়ে গিয়েছিলে আমি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে নয় সমাজের মানুষের কাছে তুমি বাহাদুর হিসাবে সাব্যস্ত হওয়ার নিয়তে সুতরাং আমি আল্লাহর কাছে তোমার মতো শহীদের জাহান্নাম ছাড়া কোনো পুরস্কার নাই There's a lot of warning in the hadith. If there's no sincerity, even the good amal, they cannot get any benefit. This is the one group of the mujahideen in the path of Allah. They're fighting for the cause of Allah subhanahu wa ta'ala against the kuffar. But in the day of judgment, Allah subhanahu wa ta'ala asked them, why are you fighting in the path of Allah? I said, Ya Allah, for your fault. He said, no, no, you are lying. Then Allah subhanahu wa ta'ala commands the angels, they will put us on chains, in the leg, and putting them, taking them to the Jahannam. Then they will ask the question, O Allah, I find it in the path, in the path of Allah subhanahu wa ta'ala, why you decided for me to go to the Jahannam? He said, he's doing everything for the name and fame in the world. People say, MashaAllah, he's very smart, MashaAllah, he's very MashaAllah bright. This kind of so many quality, a name and fame in the mind. This way, today when they're getting any reward, you have to go to the Jahannam because they're missing the sincerity and the niyah. Even the battlefield, they cannot get any reward because there's no sincerity niyah. তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন একদল দান খয়রাতকারীদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা কি আমল করেছো তারা বলবে অনেক টাকা পয়সা দ্বন্দ্বলত তোমার রাস্তায় দান করেছি আল্লাহ তাদেরকে বলবেন তুমি এই দানগুলি করেছ সমাজের মানুষের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য সমাজের মানুষের মারহাবার ধন্যবাদ পাওয়ার জন্য আমি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে নয় সুতরাং তোমার মতো দানবীর সহি নিয়ত না থাকার কারণে আমার কাছে জাহান্নাম ছাড়া তোমার আর কোন পুরস্কার নাই The similar way, another group of the people, they are came, they are very generous. They did lot of things, mashallah, in good cause, they're spending the money. Mashallah, they're doing lot good things, lot of good things. But in the day of judgment, Allah will ask them, why you did this thing? He said, Allah, you did everything for, the, for your sake. You know, everything, mashallah, giving charity, this and that, build a masjid, there's so many good things. That Allah will say, Allah will tell them, you're doing this thing, you did this thing for your name and fame. He said, today you're not getting any reward or anything from Allah subhanahu wa ta'ala, you have to go to the Jahannam because this purpose you did to get us a name and fame in this world, that, that world. তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে আল্লাহ একদল আলেমকে জিজ্ঞাসা করবেন তোমরা দুনিয়াতে কি আমল করেছো আলেমগণ এক শ্রেণীর আলেমগণকে জিজ্ঞেস করার পরে তারা বলবেন হে আল্লাহ আমরা দুনিয়াতে তোমার তোমার বান্দাদেরকে তোমার কথা শুনেছি তোমার কথা বুঝাইছি তোমার পথে দাওয়াত দিয়েছি আল্লাহ ফিরিস্তাকে বলবেন এই সমস্ত আলেমদের পায়ে লোহার জিঞ্জির দিয়ে বান্ধ এবং এদেরকে উল্টা হেসাইয়া জাহান নামে নিয়ে যাও এই সমস্ত আলেমগণ জিজ্ঞেস করবেন হে আল্লাহ সারা জীবন জীবনভর তোমার বান্দাদেরকে তোমার কথা শিখাইলাম তোমার কথা শুনাইলাম তোমার কথা বুঝাইলাম জাহান নামে যাবো কোন ফরাদে আল্লাহ একই কথা বলবেন তুমি আমার কথা মানুষকে শিক্ষা দিয়েছ আমার কাছে আমাকে সন্তুষ্ট করার নিয়তে নয় সমাজের মানুষের কাছে তোমার মান মর্যাদা বাড়াইবার নিয়তে সুতরাং তোমার মতো আলেমেরও আমি আল্লাহর কাছে জাহান্নাম ছাড়া কোন পুরস্কার নাই There is some group of the people, the so-called Ali. They are knowledgeable persons. They are seeking the knowledge for something else. They convey the message to others. masala preaching the people, teaching the people, masala distribute the knowledge from the Quran, Hadith. But there is no sincerity. They are doing not only for the sake of Allah. In the day of judgment, Allah will call them and order the angels. you have to put them in Jahannam. And they will ask, oh Allah, we did everything, mashallah, we learned, mashallah, a lot of knowledge for the deen, distribute the knowledge of Quran for the people. And Allah will tell them, you did everything, but you name and fame, people will call you, mashallah, very knowledgeable person. Mashallah is very qualified, he is very deep scholar. You did only for the dunya, this way today you are not getting any single reward. You have to go to the Jahannam. This is the best your conversation. কাজেই দাওয়াত তবলিগের মতো নবীওয়ালা কাজ করেও যেন জাহান্নামের শাস্তির যোগ্য না হয় এই জন্য পাঁচ নম্বর পয়েন্ট সহি নিয়ত তবলিগের সহি উসুলের মধ্যে সাব্যস্ত করা হয়েছে And same way those brothers are doing the work of da'wah, they have responsibility to same, they conveying the message to others. They're doing the work of Anbiya alayhi salatu wasalam. There is also need for the sincerity. If there's no tafsir and niyyah, they will face the same thing, go to the Jahannam. May Allah save all of us This is have to make everything only for the sake of Allah. This is the fifth quality in the work of Dawah, is the tasneer তারপর ছয় নম্বরে বলা হয়েছে নফর ফি সাবিল্লাহ আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহির হইয়া যাওয়া যেটা আসল উদ্দেশ্য আগের পাঁচটা ঠিক হলে পরে এই ছয় নম্বরটা সফল হতে পারে আল্লাহর দিনের দাওয়াতের কাজ নফর ফি প্রথম পাঁচটার কোনো একটা না থাকলে ছয় নম্বর সফল হবে না এই জন্য ছয় নম্বরকে সফল করার জন্য পাঁচটা নম্বরকে শর্ত হিসাবে সাব্যস্ত করা হয়েছে এইভাবে অত্যন্ত সুচিন্তিতভাবে অত্যন্ত সুদূর প্রসারী ফলপ্রসূ হিসাবে এই বর্তমান তোমানের সয়স পাবলিকের সয় اصولকে দর্্য করা হয়েছে কিছু ওলামা যদি দতা রিসোর্স বা ডিসটি how we can complete our duty, fulfill the duty as a follower of Muhammad Rasulullah wasallam? we have achieve the five qualities in our life. Otherwise, we can't fulfill our duty. This is kalima, salat, ilm, zikr, ikramul muslim, tasyaniyah is a condition for the work of dawah. Quality of the da'i, there should be this five quality. they, if they are missing any quality among them, they cannot fulfill their duty as a follower of Muhammad Rasulullah This is the going in the path of Allah. We practicing this five quality come to in our life first, then we have to distribute this quality for whole Ummah. This five quality are mandatory for the da'i. This we have to work, to put effort, struggle in the path of Allah. We achieve this quality for ourselves and same way distribute this quality for others. This is five condition to work of da'wah. Allah give us tawfiq to understand and fulfill our deed. এই এই দাওয়াত তবলিগের দায়িত্ব পালনের জন্যই যেহেতু আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়ার মর্যাদা দান করেছেন তাই আমরা এই দাওয়াত তবলিগের কাজে যে যেভাবে পারি শরিক হয়ে কাল হাসরের মাঠে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের কাতারে ঠাই পাওয়ার সৌভাগ্য দান করুন and follower of the best Prophet Muhammad sallallahu alaihi wasallam. It's a base of our capacity. We have to try our best. How we can fulfill our duty. How we can get mashallah higher position in the eyes of Allah subhanahu wa ta'ala in the follower of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Everybody should get ready. How we can fulfill our duty. This is, this is the main issue about the bayan and talk and everything. To prepare ourselves how to spend time in the path of Allah subhanahu wa ta'ala. Alhamdulillah, one thing additional I can be beneficial, once asking the Imam Zainul Abdin, which is Abdin sir from Pakistan, they ask oh brother, what kind of work this is? This is the work of Dawah. He said, this is the work of Dawah, first for everybody. Why? Achieving the Iman, the first for everybody. And through the Dawah, we can achieve our Iman. This is our each and every individual mandatory. Without dawah, we can complete our iman. He said this is mandatory in the basic level for each and every individual. The whole Ummah, they have to try their best and prepare the one special group they can convey the message to the whole world. But basically, enjoy, participating with this work is a first for everybody. So may Allah give us tawfiq. We have to make intention our ulama to make the work easy. At least we have to try our best in the beginning stage for the gateway, at least four months. We have to spend four months to intell this world. Then Allah give us tawfiq, some understanding, then we can continue the whole life. This four month is very important for each and every individual to learn the word. This everybody making this, Alhamdulillah, who is ready for?